নুমান ইবনু বাশির রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমার মাতা আমার পিতাকে তার মালের কিছু আমাকে দান করতে বললেন পরে তা দেয়া ভালো মনে করলে আমাকে তা দান করেন তিনি আমার মাতা তখন বললেন নবী সাল্লাহ সাল্লামকে সাক্ষী মানা ব্যতীত আমি রাজি নই অতপর তিনি অর্থাৎ আমার পিতা আমার হাত ধরে আমাকে নবী সাল্লাহ সাল্লামের নিকট নিয়ে গেলেন তখন আমি বালক মাত্র তিনি বললেন এর মা বিনতে রাওয়াহা একে কিছু দান করার জন্য আমার নিকট আবেদন জানিয়েছে তিনি জিজ্ঞেস করলেন সে ব্যতীত তোমার আর কোনো ছেলে আছে তিনি বললেন হ্যাঁ আছে নুমান রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমার মনে পড়ে তিনি বলেছিলেন আমাকে অন্যায় কাজে সাক্ষী করবেন না আর আবু হারিজ রহমতুল্লা আলাহি ইমাম শাবি রহমতুল্লা আলাহি সূত্রে বর্ণনা করেছেন আমি অন্যায় কাজে সাক্ষী হতে পারি না